لا إله إلا الله إلا الله الله الله لا إله إلا الله إلا الله الله الله لا إله إلا الله إلا الله الله الله এ নাম ধরে ডাকি আমি এ নাম ধরে ডাকি আমি সারাটা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ নিপুণ খুদ সৃষ্টি তোমার মে জাহান সকল মখলুক তাস বিপরে তুমি তো মহান নিপুণ খুদ সৃষ্টি তোমার মে জাহান সকল মাখলুক তাস বিপরে তুমি তো মহান তুমি মালিক তুমি খালিক লা শারিক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এ নাম ধরে ডাকি আমি এ নাম ধরে ডাকি নিরামি সারাটা বেলা লাহ ইহ ইহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা মোদের তারে তোমার রহমদার খুলে দাও ও খোদা তোমার দিদার পেতে মোদের হৃদয় কাঁদে সর্বদা মোদের তরে করে তোমার রহম দ্বার খুলে দাও ও খোদা এর আশাতে চেয়ে আছি ও দয়ার মৌলা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এ নাম ধরে ডাকি আমি এ নাম ধরে ডাকি আমি সারাটা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ রং তমাশার এই দুনিয়ায় থাকতে তুমি দিবে না আধার ঘেরা ছোট্ট ঘরটি চিরদিনের ঠিকানা রং তমাশার এই দুনিয়ায় থাকতে তুমি দিবে না আধার ঘেরা ছোট্ট ঘরটি চিরদিনের ঠিকানা রং তমাশার এই দুনিয়ায় থাকতে তুমি দিবে না আধার ঘেরা ছোট্ট ঘরটি চিরদিনের ঠিকানা মন করে থাকবো সেটা আমি রাখলা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ এ নাম ধরে ডাকি আমি এ নাম ধরে ডাকি আমি সারাটা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله إلا الله الله الله لا إله إلا الله إلا الله الله الله